খুব ভালো বন্ধু ছিল ইঁদুর কাক কচ্ছপ আর একটা হরিণ রোজ বিকেলে তারা একটা গাছের নিচে দেখা করত একদিন বিকেলে হরিণটা দেখা করতে এলো না কি হতে পারে প্রশ্ন করল চিন্তিত ইঁদুরটা সঙ্গে সঙ্গে কাকটা বলল আমি একবার দেখে আসছি না হয় তাকে গিয়ে একবার কাকটা উড়ে উড়ে জঙ্গলের ওপর দিয়ে চলে গেল হঠাৎ সে একটা আবছা গলা শুনতে পেল কেউ যেন সাহায্যের জন্য ডাকছে ও নিচে নেমে দেখল হরিণ একটা জালে আটকে পড়ে আছে কাকটা তাড়াতাড়ি বন্ধুদের কাছে ফিরে গেল শোনো আমাদের বন্ধু জালে আটকে পড়েছে কাকটা কেঁদে বলল কচ্ছপ তখন একটু ভেবে তুমি জালটা কাটতে পারবে তোমার ধারালো দাঁত দিয়ে ইঁদুরের দিকে তাকিয়ে তাকে কচ্ছপ প্রশ্ন করলো হতবাক ইঁদুরটা বলল আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে যাব জলদি এসো কাক বলল ইঁদুর লাভ মেরে উঠল কাকের পিঠে আর তারা উড়ে গেল তাদের বন্ধুকে বাঁচাতে পৌঁছেই ইঁদুরটা তার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে দিল আর হরিণকে মুক্ত করল ততক্ষণে তাদের কাছে কচ্ছপটা এসে পৌঁছল তারা চার বন্ধু যখন আনন্দ করছিল তখন সেই শিকারিটা আস্তে আস্তে এসে দেখল হরিণ তার জাল থেকে বেরিয়ে গেছে চারপাশে তাকিয়ে সে খুব রেগে গেল বিপদ বুঝে কাকটা উড়ে গেল ইঁদুরটা একটা গর্তে লুকিয়ে পড়ল আর হরিণটাও দৌড়ে পালিয়ে গেল কচ্ছপটা আস্তে আস্তে একটা ঝোপের আড়ালে গেল নিজেকে বাঁচানোর জন্য রাগী শিকারীর চোখ পড়ল কচ্ছপটার ওপর ও কচ্ছপটাকে নিজের ঝোলার ভেতর ঢুকিয়ে নিল কাকটা গাছের ওপর থেকে সব কিছু লক্ষ্য করছিল সে তখন ডেকে উঠল আমি জানি কি করতে হবে আমাকে ওই শিকারির সামনে গিয়ে দাঁড়াতে হবে আর গিয়ে ভান করতে হবে যেন আমি ঘাস খাচ্ছি ও নিশ্চয়ই আমাকে ধরতে আসবে ওর ঝোলা রেখে সেই ফাঁকে ইঁদুর ঝোলা কেটে কচ্ছপকে বাঁচাতে পারবি কথা হরিণটা বলল হরিণ নিজের কাজটা ঠিকমতো করল লোভী শিকারী ঝোলা ফেলে রেখে দৌড়ে এলো হরিণকে ধরতে হরিণ সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে গিয়ে নিজেকে বাঁচালো আর এর মধ্যেই ইঁদুর ঝোলা কেটে কচ্ছপটাকে মুক্ত করল শিকারী যখন এসে দেখল কচ্ছপটাও ঝোলা থেকে পালিয়ে গেছে তখন লোভী শিকারী বলতে লাগলো ওহো কি বাজে দিন আজ রাতে আমাকে উপোস করেই থাকতে হবে হতাশ শিকারী খালি ঝোলা নিয়েই বাড়ি ফিরে গেল আর চার বন্ধু তাদের সাফল্যে খুব খুশি হল বিপদে যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু একটা গ্রামে একটা সারস থাকত বড় একটা বটগাছে সে খুব ভাগ্যবান ছিল কারণ তার বাসার পাশেই মাছ ভর্তি একটা বড় পুকুর ছিল তাই সে কোনো রকম পরিশ্রম ছাড়াই ভালো খাবার খেতে পেত আস্তে আস্তে যখন সারসের বয়স বাড়তে লাগলো সে মাছ ধরার ক্ষমতা হারিয়ে ফেলল আর খেতে না পেয়ে ধীরে ধীরে সে দুর্বল হতে লাগলো সারস বুঝতে পারল আমাকে কোনো একটা বুদ্ধি বার করতে হবে বাজবার জন্য পরের দিন যখন সে পুকুরে গেল সে মাছ না ধরে মুখ গোমরা করে পুকুর পাড়ে বসে রইল একটা কাঁকড়া যে পুকুরের পাশেই থাকত সে জিজ্ঞেস করল কি হলো আজ এত দুঃখিত কেন তুমি কি হয়েছে আমি শুনলাম গ্রামবাসীরা এই পুকুরটা পুরো বুঝিয়ে দেবে তাহলে এখানকার সব মাছ মারাও যাবে আর আমাকেও অন্য জায়গা খুঁজতে হবে খাবারের জন্য কাঁকড়া এটা শুনে তাড়াতাড়ি মাছ বন্ধুদের একথা গিয়ে জানালো মাছেরা কথা শুনে ভয় পেয়ে গেল তারা সারসকে তাদের সাহায্য করতে বলল সারস নিজের বুদ্ধি কাজে লেগেছে দেখে খুশি হল সে মাছেদের বলল ঠিক আছে একটাই উপায় আছে সেটা হলো রোজ তোমাদের থেকে কয়েকজনকে আমি নিয়ে যাব পাশের পুকুরে মাছেরা শুনে খুব খুশি হলো এরপর থেকে রোজ সারস পুকুরে এসে কিছু মাছ ঠোঁটে করে তুলে নিয়ে যেতে লাগলো অবশেষে কাঁকড়াকে নিয়ে যাওয়ার সময় হলো সারস তাকেও তুলে নিয়ে যেতে লাগল কিছুক্ষণ ওড়ার পর কাঁকড়া জিজ্ঞেস করল তাই নতুন পুকুরটা কত দূরে সারস হেসে উঠে বলল আমি বোকা নই যে তোমাদের সাহায্য করব সে একটা পাথর যেটা মাছের কাঁটায় ভর্তি ছিল সেটা দেখিয়ে বলল দেখো এখানেই তোমার সব মাছ বন্ধুরা মরেছে এবার তোমার পালা কাঁকড়া ভীষণ রেগে গেল সে সারসকে শিক্ষা দেবে ঠিক করল ও নিজের ধারালো দাঁড় সারসের গলায় ফুটিয়ে দিল অসহায় সারস আর উঠতে না পেরে ওপর থেকে পড়ে মারা গেল কাঁকড়া আবার পুকুরে ফিরে গেল সে অন্য মাছেদের বলল সারসের ছলনার কথা আর সে কিভাবে লোভী সারসকে মেরে নিজেদের বাঁচিয়েছে সেটাই বিশ্বাস করো যেটা নিজে দেখেছো কোনো এক সময়ে একটা লম্বা গাছের মাথায় খুব সুন্দর একটা টিয়া থাকত তার দুটো ছোট্ট বাচ্চা ছিল যারা একদম তার মতোই দেখতে ছিল একদিন যখন মা টিয়াটা খাবার খুঁজতে গেল তখন একটা শিকারী গাছে উঠে বাচ্চা দুটোকে দেখে তাদের ধরে নিল থলেতে ভরার সময় তাদের মধ্যে একজন কোনোভাবে পালিয়ে গেল অন্য পাখিটাকে নিয়েই শিকারি বাড়ি চলে যায় এক ঋষি তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন পাখির বাচ্চাটাকে দেখে তাকে নিজের সাথে নিজের আশ্রমে নিয়ে যান আস্তে আস্তে বড় হতে থাকে টিয়ার দুটি বাচ্চা একজন শিকারীর কাছে আরেকজন ঋষির কাছে একদিন এক মহারাজা ঘোড়ায় চেপে জঙ্গল দিয়ে যাচ্ছিলেন শিকারীর বাড়ির সামনে যেতেই তিনি শুনতে পেলেন কে যেন বলছে রাজা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটা একটা টিয়া পাখি কি বদমাস পাখি রে বাবা এ কথা বলে রাজা না থেমে এগিয়ে চললেন খুব তাড়াতাড়ি রাজা ঋষির আশ্রমে পৌঁছলেন সেখানে জল খাবার জন্য তিনি দাঁড়ালেন সেখানেও তিনি খাঁচার ভিতর টিয়া পাখি দেখলেন তিনি ভাবলেন এটা ওই শয়তান বাজে টিয়াটা না কিন্তু রাজা খুব অবাক হয়ে গেলেন যখন এই টিয়াটা গাইতে শুরু করলো রাজা আশ্রমের টিয়াকে দেখে তাজ্জব হয়ে গেলেন শিকারীর বাড়ির টিয়ার কথা তার মনে পড়ল হুবহু একরকম দেখতে কিন্তু এই টিয়াটা ভদ্র সভ্য দয়ালু রাজা টিয়াটার কাছে গিয়ে বললেন আমি এখনই তোমার মতো একটা টিয়াকে দেখে এসেছি খুব অসভ্য আর বদমাইশ ও কি একটা বাড়িতে থাকে টিয়া জিজ্ঞেস করলো হ্যাঁ সে ওখানেই ছিল রাজা উত্তর দিলেন টিয়া তখন কাঁদতে কাঁদতে বলল ও আমার আদরের ভাই অনেক দিন আগে আমাদের মা যখন খাবার খুঁজতে যায় তখন ওই আমাদের ধরে নেয় আমি তো কোনোভাবে পালিয়ে যাই কিন্তু শিকারী আমার ভাইকে নিয়ে চলে যায় ওর মালিক খারাপ তাই হয়তো এরকম হয়েছে কিন্তু আমার মালিক রকম সৎসঙ্গই মানুষের চরিত্র গঠন করে সাপ ও কাকের গল্প কোনো এক সময়ে একজোড়া কাক থাকতো একটা বট গাছের উপরে একটা বড় সাপ বাসা খুঁজতে খুঁজতে ওই গাছের নিচে একটা গর্ত দেখতে পেয়ে সেখানেই থাকতে লাগলো কাকেরা তাদের নতুন প্রতিবেশী সাপকে দেখে খুব চিন্তিত হলো ওরা এ বিষয়ে ওদের কিছু বন্ধুদের সাথে আলোচনা করলো ওরা সেই শয়তান সাপের বিষয়ে সবাইকে সাবধান করলো সাপটা তাদের সবার বাচ্চাকে খেয়ে নিতে পারে মেয়ে কাকটা কাঁদতে কাঁদতে বলল যদি সাপটা সব বাচ্চাই খেয়ে নেয় আমাদের অন্য কোনো নিরাপদ জায়গা খোঁজা উচিত ছেলে কাকটা দুঃখিত হয়ে বলল আমরা ওর জন্য আমাদের বাসা ছাড়ব না আমরা অন্য উপায় খুঁজব কদিন পরেই মা কাকটা তিনটে ডিম পারল তার থেকে তিনটে ছোট্ট কাকের ছানা বেরোলো সাপটা তার প্রতিবেশীর ঘরে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শুনে খুব খুশি হল একদিন যখন কাক দুটো বাসা থেকে বের হলো তখন লোভী সাপটা আস্তে আস্তে কাকের বাসায় এসে সব বাচ্চাগুলোকেই খেয়ে নিল বাসায় ফিরে খালি বাসা দেখে কাক দুটো অবাক হয়ে গেল মা কাকটা কান্নায় ভেঙে পড়ল বাবা কাকটা বলল ভেঙে পড়ো না আমি ওকে শিক্ষা দেব সে গিয়ে এক জ্ঞানী বুড়ো শেয়ালের সাথে পরামর্শ করল শেয়াল তাকে বুদ্ধি দিল ওই নদীর ঘাটে উড়ে যাও যেখানে রানী স্নান করছেন তার হীরের হাটটা নিয়ে এসে ওই সাপের গর্তে ফেলে দাও বাবা কাকটা শেয়ালের কথা মতো হাটটা নিয়ে উড়ে গেল সৈন্যরা কাককে রানীর হার নিয়ে উড়তে দেখে তারাও কাকের পেছনে ধাওয়া করল তারা কাককে দেখল সাপের গর্তে হাড়টা ফেলে দিতে সৈন্যরা সাপের গর্তে লাঠি দিয়ে হাড় খুঁজতে লাগল লাঠির খোঁচা খেয়ে ঘাবড়ে গিয়ে সাপটা গর্তের বাইরে বেরিয়ে এলো আর সৈন্যদের হাতে লাঠি দেখে ভয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল সেখান থেকে আর কখনো ফিরে আসেনি সে বিপদের সময়ে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে কাজ করতে হয় কথা বলা গুহা অনেক অনেক দিন আগে এক গভীর জঙ্গলে একটা সিংহ থাকত সে ছিল জঙ্গলের রাজা বনের সব জন্তুরা তাকে খুব ভয় পেত একদিন সে শিকার খুঁজতে গিয়ে একটা বড় আর গভীর গুহা দেখতে পেল ও ভেতরে ঢুকে কাউকে সেখানে দেখতে পেল না সিংহটা নিজের মনে বলল আমি নিশ্চিত যে এখানে কেউ থাকে আমি অপেক্ষা করব যতক্ষণ না সে ফিরে আসে আমি খুব সুস্বাদু খাবার পাবো এখানে সন্ধেবেলায় সেই খ্যাক শিয়ালটা ফিরে এলো যে ওই গুহাতে থাকত সে তো সিংহের পায়ের ছাপ দেখে আশ্চর্য হয়ে গেল সে ভাবল যদি আমি এখন ভেতরে যাই তবে নিজেকে আমি বিপদে ফেলবো আমি কি করে বুঝবো যে এখনো সিংহটা ভিতরেই রয়েছে বুদ্ধিমান খ্যাকশিয়ালটা একটা ফোন দিয়ে আঁটল সে জোর গলায় বলল হে গুহা সিংহ তো খ্যাকশিয়ালের গলার আওয়াজ শুনে খুশি হলো কিন্তু সে চুপ থাকল খ্যাকশিয়ালটা তখন আবার ডাকলো ও গুহা আজ তুমি এত চুপচাপ কেন সিংহ খ্যাকশিয়ালকে গুহার সাথে কথা বলতে দেখে আশ্চর্য হয়ে গেল তবু সে চুপ থাকলো খ্যাকশিয়াল বলল আমার প্রিয় গুহা রোজ আমি বাড়ি ফিরলে তুমি অভিবাদন জানাও কি হলো তোমার আজ তুমি কথা না বললে আমি কিন্তু চলে যাব সিংহ ভাবল না না আমার খাবার হাত থেকে ফসকে যাবে যদি আমি নাটক না করি গুহা মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমি না হয় উত্তর দিয়ে দিচ্ছি ওর হয়ে ওর মালিককে সিংহ মুখ খুলে গর্জন করতে লাগলো আর কিছু বলার আগেই সেখান থেকে খ্যাকশিয়াল দৌড়ে পালিয়ে গেল খ্যাকশিয়াল নিজেকেই ধন্যবাদ দিল বুদ্ধি করে নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত গাধা আর ধোপা এক গ্রামে এক চালাক ধোপা থাকত তার নিজের গাধার সাথে রোজ ও গাধার পিঠে অনেক কাপড় বেঁধে নিয়ে দূরের এক দিঘিতে কাপড় কাচতে যেত দিঘিতে যাওয়ার সময় রোজ ওদের একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো তাই ও রোজ সকালে তাড়াতাড়ি বেরোতো আর সন্ধে হবার আগেই ফিরে আসতো বেচারা গাধাটাকে ওর মালিক এত পরিশ্রমের পরও খুবই কম খেতে দিত এর ফলে ও খুবই দুর্বল হয়ে পড়েছিল ধোপাও এ বিষয়ে জানত সব একদিন যখন সন্ধ্যাবেলায় ওরা ঘরে ফিরছিল ধোপা জঙ্গলে একটা মরা বাঘ দেখতে পায় আর সাথে সাথেই একটা ফন্দি আঁটে ও ওই বাঘের চামড়া খুলে নিয়ে ঘরে ফেরে ওই রাতে ও নিজের গাধাকে ওই চামড়াটা পরিয়ে দেয় আর গাধাকে প্রতিবেশীর শস্য খেতে ছেড়ে দেয় গাধাটা পেট ভরে খায় এমনভাবে বেশ কিছুদিন যায় যেমন যেমন দিন কাটতে থাকে ওই গাধাটা সুস্থ আর সবল হয়ে উঠতে থাকে ধোপাও খুব খুশি হয় নিজের ফন্দি কাজে এলো বলে ওই কৃষকটি বাঘের চামড়া জড়ানো গাধাটিকে নিজের খেতে দেখে কিন্তু সত্যিকারের বাঘ ভেবে আর আঘাত করার সাহস পায় না এক রাতে যখন গাধাটি ওই খেতে শস্য খাচ্ছিল তখন একটা গাধা দূরে চিৎকার করে ওঠে গাধা সেটা শুনে এত উত্তেজিত হয়ে পড়ে যে গাধাও চেঁচাতে শুরু করে গাধার আওয়াজ শুনেই ওই কৃষক খেতে আসে আর বুঝতে পারে যে তার প্রতিবেশী তাকে বোকা বানিয়েছে তখন সে গাধার শরীর থেকে বাঘের চামড়াটা খুলে ফেলে গাধাকে টেনে টেনে নিজের উঠোনে নিয়ে গিয়ে বেঁধে রাখে আর ওই দিন থেকে ও ওই গাধার প্রভু হয়ে যায় লোভী ধোপা যখন নিজের গাধাকে হারালো তখন সে নিজের ভুল বুঝতে পারে সে দূরে দাঁড়িয়ে দেখে তার গাধা ওই কৃষকটির গাধা হয়ে গেছে নীতি কথা হল লোভ করা অন্যায় কোনো এক সময়ে একটা বড় পাহাড়ের নিচে মন্দবিশ্ব নামে একটা সাপ থাকত যখন ওর বয়স বাড়ল আরও দুর্বল হয়ে পড়ল তখন আর ও শিকারও ধরতে পারত না একদিনও নিজের মনে ভাবল আমাকে আমার খাবারের জন্য একটা উপায় বার করতেই হবে কম পরিশ্রমে তাড়াতাড়ি তার মাথায় একটা বুদ্ধি এলো ও একটা ব্যাঙ ভর্তি পুকুরের পাড়ে গিয়ে দুঃখী দুঃখী মুখ করে শুয়ে পড়ল সময় কাটতে লাগলো একটা ব্যাঙ ওকে এভাবে পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে এসে প্রশ্ন করল আপনি অন্যদিনের মতো খাবার খোঁজার জন্য নড়াচড়া করছেন না কেন ও বন্ধু কাল রাত আমি ভুল করে এক ব্রাহ্মণের ছেলেকে কামড়ে দিয়েছি আর সে মারা গেছে তাই সেই ব্রাহ্মণ আমাকে অভিশাপ দিয়েছে যে আমি সারা জীবন ধরে আমার শিকারদের হয়েই কাজ করে যাব আর ওরা যা খেতে দেবে তাই খাবো তাই জন্যে আমি তোমাদের হয়ে কাজ করতে এসেছি খুব তাড়াতাড়ি এই কথা ব্যাং রাজার কানে গেল এটা শুনে ব্যাং রাজা নিজেই গেলেন কথাটাকে যাচাই করতে যে তিনি যেটা শুনেছেন সেটা সত্যি কিনা ব্যাং রাজা যখন জানলেন খবরটা সত্যি তখন খুব খুশি হয়ে সাপের পিঠে চড়ে বসলেন তাই দেখে অন্য ব্যাঙেরাও চেপে বসল সাপের পিঠে এইভাবে সাপটা ব্যাঙেদের গোষ্ঠীর সাথে মিশে গেল পরের দিন সাপটা ব্যাঙেদের পিঠে নিয়ে খুব আস্তে আস্তে চলতে লাগলো এটা লক্ষ্য করে ব্যাঙের রাজা তাকে প্রশ্ন করল বন্ধু কি হলো আজ এত আস্তে আস্তে যাচ্ছ কেন অন্যদিন তো এভাবে চলো না ধূর্ত সাপ উত্তর দিল আমার কিছুই খাবার নেই আমি খুবই দুর্বল আর তাড়াতাড়ি যেতেও পারবো না ব্যাং রাজা শুনে বলল ঠিক আছে তাহলে তুমি সব থেকে ছোট ব্যাংটাকে খেতে পারো দিনের শেষে সাপ খুব খুশি হলো তার বুদ্ধি কাজে লেগেছে দেখে দিনের শেষে ছোট্ট ব্যাংটাকে গিলে খেয়ে ফেলল এভাবে রোজই ঘোরার সময়ে সাপটা খুব আস্তে আস্তে চলত আর ব্যাং রাজা রোজই বলতো তুমি একটা ব্যাং খেতে পারো দিনের শেষে সাপটা এই কথা শুনেই একটা করে ব্যাং গিলে খেয়ে নিত এভাবেই অনেক দিন চলতে লাগলো একসময় সব ব্যাংকেই সাপটা খেয়ে নিল এবার শুধু রাজা ব্যাংকটাই বেঁচেছিল কিন্তু এ বিষয়ে পাত্তাই দেয়নি রাজা ব্যাংক ঠিক পরের দিন ঘোরার পর রাজা ব্যাং যেই বলল তুমি একটা ব্যাং খেতে পারো দিনের শেষে এটা শুনেই তখনই সাপটা ঘুরে ব্যাং রাজাকে গিলে এইভাবেই পুরো ব্যাঙের গোষ্ঠীটার করুণ পরিণতি হল তাদের ধূর্ত শত্রুর কথায় বিশ্বাস করে চিন্তা ভাবনা না করে কাজ করলে সর্বনাশী হয় একটা বড় গাছে একজোড়া চড়াই পাখি থাকত ওরা খুব পরিশ্রমী আর দ্রুত কাজ করত শীতকাল এলো চড়াইগুলো আগে থেকেই প্রস্তুত ছিল ওরা আগে থেকেই একটা ছোট্ট সুন্দর শক্তপোক্ত বাসা বানিয়েছিল আর তাই দুজনেই খুব খুশি ছিল এক বৃষ্টির দিনে একটা বাঁদর আশ্রয়ের জন্য ওদের বাসার কাছে এলো বাঁদরটা পুরো ভিজে গিয়েছিল চড়াইগুলো চিন্তিত হয়ে বাঁদরকে দেখছিল কৌতূহলী হয়ে শেষে বাঁদরকে জিজ্ঞেস করল ও বাঁদর তুমি এত বৃষ্টিতে দৌড়াচ্ছ কেন তুমি বাড়ি ফিরতে পারছো না বাঁদর বলল আমার কোনো বিশেষ ঘর নেই আমি শুধু আলাদা আলাদা গাছের উপরেই থাকি এটা শুনে চড়াই পাখির বউ বাঁদরের নিন্দে করতে লাগলো বাঁদরটা অলস তাই ভবিষ্যতের কথা ভাবছে না আর বাঁদরটা বিরক্ত হয়ে চড়াই পাখিটাকে বকলো অহেতু জ্ঞান দেবার জন্য কিন্তু তবুও চড়াইয়ের বউ থামল না সে বলল আমাদের ছোট্ট ঠোঁট তাও কত ভালোবাসা বানিয়েছি নিজেদের জন্য আর দেখো অন্যদিকে তুমি এত শক্তিশালী তোমার নিজের শক্ত হাত আছে তুমি এত অলস যে নিজের একটা বাড়িও বানাতে পারো না আমাকে যদি জিজ্ঞেস করো তো বলবো এটা খুবই লজ্জাজনক এ কথা শুনে বাঁদর ভীষণ রেগে গেল আর বোকা চড়াইয়ের বাসা টুকরো টুকরো করে ভেঙে দিল চড়াইয়ের বউ বাঁদরের উপর খুব রেগে গেল কিন্তু সে বাঁদরকে কিছুই করতে পারল না নিজের কাজের জন্য চড়াই খুব দুঃখিত হল জ্ঞান তাদেরই দেওয়া উচিত যারা সেটা নিতে চায় অনেক কাল আগে যমুনা নদীর তীরে একটা চালাক বাঁদর থাকত একটা ধূর্ত কুমির সেই নদীতে থাকত আর সে বাঁদরকে রোজ রসালো ফল খেতে দেখত একদিন সে তার স্বামীকে বলল ওই বাঁদরটা রোজ সব গাছ থেকে রসালো ফল খায় আমি নিশ্চিত ওর কলজেটাও ফলের মতোই রসালো হবে তুমি কি পারবে ওর কলজেটা আমাকে এনে দিতে ও তো গাছে থাকে আর আমি তো গাছে চড়তে পারি না একথা স্বামীটি বলল বোকা তুমি কেন সব কাজ নিজে করবে স্ত্রী কুমিরটা বলল এবার মন দিয়ে আমার কথা শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধিটা নিয়ে আলোচনা করার পর কুমির গেল বাঁদরের কাছে আর বলল এই শুনছো তুমি কি আমাকে কিছু রসালো ফল পেড়ে দিতে পারবে তাই নাকি এই নাও বাঁদর কিছু ফল ছড়ে দিল কুমির তা খেয়ে বলল এগুলো অত মিষ্টি নয় নদীর ওই পাড়ের ফলের মতো আমার মনে হয় ওই পাড়ের ফলগুলোই সবচেয়ে বেশি মিষ্টি সত্যি তাই নাকি এই কথা বলে বাঁদর অন্য পাড়ের দিকে দেখতে লাগলো আমি ও পারে যেতে চাই কিন্তু আমি তো ঝাঁপ দিতে পারবো না আর আমি তো সাঁতারও জানি না এই কথা শুনে চতুর কুমির বলল চিন্তা করো না আমি তোমাকে নিয়ে যাব তুমি আমার পিঠে ঝাঁপ মারো বাঁদর খুশি হয়ে কুমিরের পিঠে ঝাঁপ মারল কুমিরটা যখন মাছ নদীতে পৌঁছল তখন কুমির আস্তে আস্তে জলের ভিতর ডুবে যেতে লাগলো বাঁদর ভয় পেয়ে চেঁচিয়ে উঠল তুমি কেন এত ডুবে ডুবে যাচ্ছ প্রিয় বন্ধু আমি তোমাকে আমার বউয়ের কাছে নিয়ে যাচ্ছি সে তোমার যে খেতে চেয়েছে এ কথা কুমিরটা বলল সঙ্গে সঙ্গে বাঁদরটা জোরে জোরে হাসতে শুরু করলো <laughs> আমি তোমার কলজেটা বাড়িতেই ফেলে এসছি ওই গাছের উপরে আমাকে আগে বললে আমি খুশি হয়ে তোমাকে ওটা দিয়ে দিতাম কুমিরটা ঘাবড়ে গেল ও রাজি হলো বাঁদরকে গাছের কাছে ফিরিয়ে নিয়ে যেতে যেই কুমির নদীর তীরে এলো বাঁদর লাফিয়ে গাছ উঠে পড়ল আর কুমিরটাকে ভ্যাংচাতে লাগলো উপস্থিত বুদ্ধি বিপদে রক্ষা করে